পরিচালিত করেন এবং তাহাদের অবস্থা ভালো করিয়া দেন তিনি তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার কথা তিনি তাহাদেরকে জানাইয়াছিলেন يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করিবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করিবেন والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم যাহারা কুফরি করিয়াছে তাহাদের জন্য রহিয়াছে দুর্ভোগ এবং তিনি তাহাদের কর্ম ব্যর্থ করিয়া দিবেন ইহা এই জন্য যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন উহারা তাহা অপছন্দ করে সুতরাং আল্লাহ উহাদের কর্ম নিষ্ফল করিয়া দিবেন أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها উহারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে নাই এবং দেখে নাই উহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে আল্লাহ উহাদেরকে ধ্বংস করিয়াছেন এবং কাফিরদের জন্য রয়েছে অনুরূপ পরিণাম ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم ইহা এই জন্য যে আল্লাহ তো মুমিনদের অভিভাবক এবং কাফিরদের তো কোনো অভিভাবকই নাই إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে দাখিল করবেন জান্নাতে যাহার নিম্নদেশে নদী প্রবাহিত কিন্তু যাহারা কুফরি করে উহারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদর ফুর্তি করে আর জাহান্নামে উহাদের নিবাস وكأي من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم উহারা তোমার যে জনপদ হইতে তোমাকে বিতাড়িত করিয়াছে তা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল আমি উহাদেরকে ধ্বংস করিয়াছি এবং উহাদের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 দ্ব্যর্থহীন কোন সুরা অবতীর্ণ হয় এবং উহাতে যুদ্ধের কোন নির্দেশ থাকে তুমি দেখিবে যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা মৃত্যু ভয়ে বিহব্বল মানুষের মতো তোমার দিকে তাকাইতেছে শোচনীয় পরিণাম উহাদের আনুগত্য ও ন্যায়সঙ্গত বাক্য উহাদের জন্য উত্তম ছিল সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হইল যদি উহারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করিত তবে তাহাদের জন্য ইহা অবশ্যই মঙ্গলজনক হইত فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم তবে ক্ষমতায় অধিষ্ঠিত হইলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করিবে أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم আল্লাহ ইহাদেরকেই লানত করেন আর করেন বধির ও দৃষ্টিশক্তিহীন أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها তবে কি উহারা কুরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না না উহাদের অন্তর তালাবদ্ধ إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم যাহারা নিজেদের নিকট সৎপথ ব্যক্ত হইবার পর উহা পরিত্যাগ করে শয়তান উহাদের কাজকে শোভন করিয়া দেখায় এবং উহাদেরকে মিথ্যা আশা দেয় ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم ইয়া এই জন্য যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা যাহারা অপছন্দ করে তাহাদেরকে উহারা বলে আমরা কোন কোন বিষয়ে তোমাদের আনুগত্য করিব আল্লাহ উহাদের গোপন অভিসন্ধি অবগত আছেন فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم ফিরিস্তারা যখন উহাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিতে করিতে প্রাণ হরণ করিবে তখন উহাদের দশা কেমন হইবে ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم ইহা এই জন্য যে উহারা তাহার অনুসরণ করে যাহা আল্লাহর অসন্তোষ জন্মায় এবং তাহার সন্তুষ্টিকে অপ্রিয় গণ্য করে তিনি ইহাদের কর্ম নিষ্ফল করিয়া দেন أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضوانهم যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা কি মনে করে যে আল্লাহ কখনো উহাদের বিদ্বেষ ভাব প্রকাশ করিয়া দিবেন না ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم আমি ইচ্ছা করিলে তোমাকে উহাদের পরিচয় দিতাম ফলে তুমি উহাদের লক্ষণ দেখিয়া উহাদেরকে চিনিতে পারিতে তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে উহাদেরকে চিনিতে পারিবে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবগত ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব যতক্ষণ না আমি জানিয়া লই তোমাদের মধ্যে জিহাদকারী ও ধৈর্যশীলদেরকে এবং আমি তোমাদের ব্যাপারে পরীক্ষা করি إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم যাহারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর পথেতে নিবৃত্ত করে এবং নিজেদের নিকট পথের দিশা ব্যক্ত হইবার পর রাসুলের বিরোধিতা করে উহারা আল্লাহর কোন ক্ষতি করিতে পারবে না তিনি তো তাহাদের কর্ম ব্যর্থ করিবেন হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আর তোমাদের কর্ম বিনষ্ট করিও না إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم যাহারা কুফরি করে ও আল্লাহর পথ হইতে মানুষকে নিবৃত্ত করে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাহাদেরকে কিছুতেই ক্ষমা করিবেন না فلا সুতরাং তোমরা হীনবল হইও না এবং সন্ধির প্রস্তাব করিও না তোমরা এই প্রবল আল্লাহ তোমাদের সঙ্গে আছেন তিনি তোমাদের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 তোমরা অভাবগ্রস্ত যদি তোমরা বিমুখ হও তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করিবেন তাহারা তোমাদের মতো হইবে না